বাংলা মানবতা সমাধান রহমতুল্লাহি ওবরাকাত ইনালহামদানিল্লাহ নাহমাদুহু ওয়ানস্তাঈনু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়ালাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাউযু সম্মানিত দর্শক মণ্ডলী আমরা দাওয়াতি কাজে সফলতার স্বরূপ বিষয়ে আলোচনা করছি আলোচনার বিষয়ে আমরা নিয়ে আসছি আল আমরুবিল মারুফ ওয়ান্নাহি আনিল মুনকার এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আপনাদের সামনে আগেই তুলে ধরেছি আল্লাহ রব্বুল্লা আলমিন সুরা আল ইমরান একশো দশ নম্বর আয়তে বলছেন কুং তুম খায়রা উম্মাহ নাস বিল মারুফ মুনকার শ্রেষ্ঠ জাতি আর তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের জন্য তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের জন্য কি করবে তা মরুন আবিল মারুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অত্যান হউন আনিল মুনকার আর অসৎ কাজ থেকে বিরত রাখবে এটা তোমাদের অন্যতম দায়িত্ব অত উমিনুন আবিল্লা সেই সাথে আল্লাহর প্রতি তোমরা ইমান আনয়ন করবে এখানে যদি দুইটি কাজ পাশাপাশি না রাখা হয় তাহলে দেখা যাবে যে সফলতা পাওয়া যাবে না রসুল্লাহ সাল আলহি আসাল্লাম দাওয়াত দানের ক্ষেত্রে তিনি যেমন বলেছেন সলাত আদায় করো জাকাত দান করো হজ করো তেমনি বলেছেন হারাম খেও না মূর্তি পূজা করো না জাহেলি কর্মের সাথে জড়িত থাকো না আমাদেরকে ওটাই বলতে হবে আজকে শুধু সৎ কাজের আদেশ দেওয়ার কারণে বহু মানুষ আপনার দাওয়াতে সামিল হচ্ছে যেমন সুদের উদাহরণ আগে দিয়েছি এখন যদি আপনাদের সামনে উদাহরণ পেশ করা যায় যে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম মূর্তিকে কখনো মেনে নেননি ছবি পূজাকে কখনো মেনে নেননি আপনাকে এই দাওয়াতটাও দিতে হবে আল্লাহ বলেছেন ওয়াইন্না হুমায়ুন শরিক বিল্লাহ ফাকাদ হার্রামাল্লাহ আলহিল জান্না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তার উপরে জান্নাত হারাম শুধু তাই না তার স্থান হবে জাহান্নাম আমাল ইদ্দ আলমিন আমিন আনসার এই শিরিককারী জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না রসুল মোহাম্মদ সাল্লাম যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মক্কা থেকে মূর্তিকে অপসারণ করতে পারেন তাহলে আমরা কেন সাধারণ স্থান থেকে মূর্তিকে অপসারণ করতে পারবো না রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি বলছিলেন অকুল চাল হাকুয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা হক এসেছে বাতিল চুরমার হয়েছে বাতিল চুরমার হওয়ারই যোগ্য নিঃসন্দেহে যে ব্যক্তি সৎ কাজ করবে আবার জাহিলি কোনো নীতির সাথে জড়িত থাকবে ওই ব্যক্তি কোশ্চিন কালেও প্রকৃত মুসল্লি প্রকৃত মুসলিম হতে পারে না যা আগে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি দাওয়াতি কাজের ক্ষেত্রে এই মূলনীতি অবশ্যই অনুসরণ করতে হবে একই ব্যক্তি সৎ কাজ করছে আবার মূর্তি পূজাও করছে এটা তো কোনো ইবাদত না এই দুইটি কাজ কখনো একসঙ্গে চলতে পারে না প্রশ্নই আসে না চলার আমি যেমন সঠিক কাজ করব বেঠিক থেকে বিরত থাকব শুধু এটা নয় যেখানে ইসলাম একটা নীতি প্রদর্শন করেছে আমাদেরকে নীতি একটা দিয়েছে সেই নীতিকে উপেক্ষা করে আমি শুধু সৎ কাজ করে যাই অসৎ কাজ থেকে বিরত থাকবো না কোশ্চিন কালেও কোনো দিনই আমি একজন প্রকৃতি মুসলিম হিসেবে দাবি করতে পারবো না রসুল্লাহ সাল আলাইসাল্লাম এখানেই বলেছেন মামান দাহাবি দাওয়াল জাহিলিয়া ফহুয়া মিনজুসা জাহান্নাম যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দান করবে সে ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে ওয়াইন সমা যদিও সে শ্যাম পালন করে ওয়াসাল্লা যদিও সে সালাত আদায় করে মুসলিম এবং নিজেকে মুসলিম হিসাবে ধারণা করে তবুও জাহান্নামের দলভুক্ত হবে সম্মানিত দর্শক মন্ডলী এই হাদিস পেশ করে আমি জানাতে চাই একজন মুসল্লি আবার মূর্তি পূজক একজন মুসল্লি আবার সুদখোর একজন মুসল্লি আবার সে দায়ুস অর্থাৎ তার পরিবারের কোনো পর্দা নেই একজন মুসল্লি সে সায়েম শ্যাম পালনকারী অথচ হারামের সাথে জড়িত সুদখর সে হারাম খায় এই জাহিলিয়াতের কথাই তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যদিও সে শ্যাম পালন করে সালাত আদায় করে এবং নিজেকে প্রকৃত মুসলিম হিসাবে দাবি করে এরপরে ওই ব্যক্তি নামের দলভুক্ত হবে এটা তো অত্যন্ত কঠিন বক্তব্য রসুল্লাহ সাল্লামের সুতরাং বন্ধুরা আমার আল আমরুবিল মারুফ আনিল মুনকার দুইটাই বলতে হবে চুরি করা একটি নেহায়ে তন্যায় কাজ এখানে আমাকে চুরির বিরুদ্ধেও কথা বলতে হবে রাসুল্লাহ সাল্লাম একদা সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ওই দিন খাইবারের যুদ্ধের দিনে যারা শহীদ হয়েছে সাহাবেরা বলছেন ফুলানুন শাহিদুন ফুলানুন শাহিদুন ফুলানুন শহীদ এই ব্যক্তিও শহীদ ওই ব্যক্তিও শহীদ ওই ব্যক্তিও শহীদ এ কথা বলতে গিয়ে আরেক ব্যক্তি সম্পর্কে যখন শহীদ কথাটি বললেন তখন আল্লাহ রাসুল বলে দিলেন কাল্লা ইন্নি রয়তুহু ফিন্নার কখনোই হতে পারে না আমি দেখছি সে জাহান নামের মধ্যে রয়েছে জাহান নামে জ্বলছে কেন সবাই শহীদ তিনি জাহান নামে জ্বলছেন কেন হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে এই ঘটনাটি বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলছেন কাল্লা কখনোই নয় ইন্নি রয়তুহু ফিন্নার আমি তাকে জাহান নামে দেখছি সে জাহান নামে জ্বলছে কারণ পরে দেখা গেল যে সামান্য কিছু গনিমতের মাল থেকে নেওয়া তার থলের মধ্যে তার ব্যাগের মধ্যে পাওয়া গেল একেবারে সামান্য একটা চাদরের মতন একটা হালকা ছেঁড়া চাদর পাওয়া গেল আল্লাহ রসুল বলছেন যে আমি দেখছি এই চাদরই তাকে জাহান নামে জ্বালাচ্ছে অর্থাৎ গনিমতের মাল থেকে অল্প একটু চাদর নেওয়ার কারণে তার এই অবস্থাটা হচ্ছে তার এই ত্যাগটি কোনো কাজেই লাগলো না এই বক্তব্য দেওয়ার পরে সাহাবাকেরাম হালকা বিষয় মনে করে যে যা নিয়েছিল তা এসে রাসুলকে ফেরত দিচ্ছে সিরাকুন ও সিরাকান হয় একটা ফিতা বা দুইটি ফিতা ফেরত দিচ্ছেন আল্লাহ রাসুল সিরাকুন ফিন্নারে সিরাকানে ফিন্নার একটা ফিতা হোক দুইটা ফিতা হোক এই নেওয়ার কারণেই জাহান নামে যেতে হবে জাহান নামে জ্বলছে আমি দেখছি এটাই মানুষকে জাহান নামে জ্বালাচ্ছে সব সাহাবাহাম ভীত সন্ত্রস্ত হলে সব কিছু এসে জমা দিল যেগুলোকে মনে করেছিল খুব কম জিনিস আজকে বলতে হবে যে আমি মসজিদের যদি এক টাকা চুরি করে থাকি যতক্ষণ পর্যন্ত জমা না দেব মাদ্রাসার যদি এক টাকা আমি আত্মসাত করে থাকি সেটাও জমা দিতে হবে শুধু তাই নয় আমি যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় দায়িত্বশীল হিসাবে কোনো পয়সা এক পয়সাও যদি চুরি করে থাকি আত্মসাত করে থাকি তাহলে সেটাও রাজকোষাগারে জমা দিতে হবে নইলে ওই জিনিসই তাকে জাহান নামে জ্বলাবে অতএব রাষ্ট্রীয় কেন যত রকমের চুরি রয়েছে ডাকাতি রয়েছে রাষ্ট্র থেকে একবারে বর্জন করা আহ্বান জানাতে হবে এমপি হন মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন আর যেই প্রেসিডেন্ট হন অবৈধভাবে যদি এক টাকা ব্যয় করে থাকে নিয়ে থাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অবশ্যই সে টাকা তাকে দিতে হবে আমি মন্ত্রী আমি এমপি সালাত আদায় করছি আবার এই হারাম খাচ্ছি প্রশ্নই আসে না আমাকে বিরত থাকতে হবে সম্মানের দর্শক মন্ডলী জেনা কাজটা অত্যন্ত জঘন্য অপকর্ম আমাকে এর থেকে বিরত থাকার জন্য মানুষকে আহ্বান জানাতে হবে সম্মানের দর্শক মন্ডলী আমরা এই পর্যায়ে একটি সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি বিরতির পরে আবার এই আলোচনায় ফিরে আসছি ততক্ষণ আপনারা আমাদের সাথে অবস্থান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. M-U-S to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know watch little wonders at the best বিস্ময় শিশুরা প্রতি বুধবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে পিস টিভি বাংলায় إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহিদ দেখুন কিতাবুত তাওহিদ কাল রাত 10টায় বাংলাদেশে ও রাত 9:30টায় ভারতে পিস টিভি বাংলায় সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে সত্যবাদী ও ন্যায়পরায়ণ হতে সাহস লাগে সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন তা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষামূলক অথবা ধর্মীয় যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার উত্তর পেতে হলে দেখুন আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন প্রশ্ন করা সাহস করুন দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা দাওয়াতি কাজের ব্যাপারে বলছিলাম যেমন সৎ কাজের নির্দেশ দেব অসৎ কাজ থেকে বিরত রাখব শুধু একটি বলবো আর একটি বলবো না এমনটা নয় যেমন জেনে একটা বড় পাপাচার এখানে মনে রাখতে হবে ব্যভিচার এমন একটি বিষয় যে একজন বিবাহিত ব্যক্তির বেঁচে থাকার কোনো সুযোগই নেই এই অবৈধ অপকর্ম করার পরে বেঁচে থাকার কোনো সুযোগই নেই যদি সে প্রকাশ পেয়ে যায় যদি কোনো ব্যক্তি অবৈধভাবে অন্যকে হত্যা করে তাহলে তার উপরে হত্যার অভিযোগ চলে আসে অপরাধ চলে আসে কিন্তু নিহিত ব্যক্তিদের পক্ষ থেকে যদি ক্ষমা করা হয় সে বেঁচে যাবে কোনো ব্যক্তি যদি ইসলাম থেকে ফিরে সে অমুসলিম হয়ে যায় মুরতাদ হয়ে যায় তাকেও সুযোগ দেওয়া হবে সে ফিরে আসে কিনা এখানেও বাঁচার পথ রয়েছে কিন্তু জেনা করলে বাঁচার কোনো পথ নেই আজকে দেশে সমাজে জেনা ব্যভিচার সর্বত্র ছড়িয়ে পড়েছে আমরা দাওয়াতি কাজের পাশাপাশি হকটা বলার পাশাপাশি আমাকে বাতিলটাও তুলে ধরতে হবে এটা নাকস এটা চলবে না আমাকে বলতে হবে এটা যে যত রকমের হারাম ব্যবসা রয়েছে বর্জন করুন মদ চুয়ানি গাঁজা মদের যে লাইসেন্স দেওয়া হয়েছে জেনার যে লাইসেন্স দেওয়া হয়েছে লাইসেন্স বাতিল করার জন্য আহ্বান করতে হবে যে ব্যক্তি জেনার লাইসেন্স দেয় মদের যারা লাইসেন্স দিতে পারে কালেও তাদের দ্বারা ভালো কাজ সংগঠিত হয়নি এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ গড়ে তুলতে হবে তুলুন দেখি বক্তব্য পেশ করুন এই মর্মে দায়ীর কাজ দুইটি বলা তখন তো দেখবেন দাওয়াতি কাজ কঠিন হয়ে দাঁড়াবে আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে অনুমতি দেওয়া হবে না কথা বলতে দেওয়া হবে না কৌশলের নাম নিয়ে এইগুলো থেকে বিরত থাকবেন তা তো ইসলামী দাওয়াতের সফলতা কোশ্চিন কালেও পাওয়া যাবে না অসম্ভব আজকে এই হারামে দেশটা পরিপূর্ণ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম স্পষ্ট বলছেন এইগুলো খাওয়া যেমন হারাম বিক্রি করাও হারাম আর এই বিক্রিত পয়সা যদি এক মাস ব্যবসা করে এক টাকা লাভ হয় তবু আপনার সমস্ত সম্পদে হারাম সমস্ত ব্যবসা হারাম হয়ে যাবে কেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন ইন্দাল্লাহ তালা ইদা হাররামা আকলা শাইন আলা কৌমিন হাররামা আলিহিম সামানাহু আবু দাউদ চারশো তিরানব্বই পৃষ্ঠা হাদিস সংখ্যা তিন হাজার চারশো অষ্টআশি কেতাবলী যারা ব্যবসা অধ্যায়ের মধ্যেই খুঁজুন আল রাসুল বলছেন কোনো জাতির উপরে যখন কোনো জিনিস খাওয়া হারাম করেন তার উপরে তারা ব্যবসা করাও হারাম ওই জিনিসের ব্যবসা চলবে না আজকের কোটি কোটি লাখো লাখো ব্যবসা বন্ধ হয়ে যাবে আজকে যে বর্তমান শেয়ার বাজার চলছে এই শেয়ার বাজার নিঃসন্দেহে একটি হারাম প্রথার উপরে চলছে পুরোটাই সুদের ভর্তি সুদের কারবার ব্যবসা ইসলামী ব্যবসা নীতি থেকে বহু তফাত রয়েছে আর প্রত্যেকটা পরিবারিজনের সঙ্গে জড়িত এই শেয়ার বাজার গোটা মুসলিম বিশ্ব নয় গোটা বিশ্বকে জড়িয়ে ধরেছে কোনটা হালাল কোনটা হারাম সেটা দেখছি না আপনি কি এই দাওয়াতটা দিবেন না এই হারাম পয়সা এই হারাম ব্যবসা যদি আমার মধ্যে ঢুকে পড়ে এর রুজি যদি আমার মধ্যে ঢুকে পড়ে তাহলে প্রশ্নই আসে না আমার এবাদত কবুল হওয়ার জান্নাতের আশা করতে পারি না কিভাবে দাবি করতে পারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইয়াতে আলান্নাস জামান মানুষের উপরে একটা যুগ অচিরেই চলে আসবে মানুষ পরোয়া করবে না সে হালালটা গ্রহণ করছে না হারামটা গ্রহণ করছে সে হালাল খাচ্ছে কি হারাম খাচ্ছে সেটা পরোয়া করবে না হাদিস বুখারি মুসলিমে বর্ণিত হয়েছে বন্ধুরা আমার এই হাদিসে আজকে লক্ষ্য করুন অসংখ্য মানুষ হারামের সাথে জড়িত আর এই হারাম খাচ্ছে হারামের ব্যবসা করছে আপনি কি এর বিরুদ্ধে বলবেন না আপনি কেমন দায়ী আর দাওয়াতেকার সফলতা কোথায় পাবেন রসুল্লাহ সাল্লাম ঘোষণা করলেন সুদ হারাম আলা কুল্লু সাইমিন আমরিল জাহিলিয়া তাহতা কথা জাহিলিয়াতের সব কিছুকে আমি দুই পায়ের নিচে কবর দিয়ে গেলাম এই দ্বার্থহীন ভাষণ তিনি দিয়ে দিলেন আজকে বহু অসংখ্য মানুষ এই হারামের সাথেই জড়িত রয়েছে আমাকে সৎ কাজের আদেশ দেওয়ার পাশাপাশি অসৎ কাজ থেকে অবশ্যই অবশ্যই আমাকে নিষেধ করতে হবে যে আপনি যে কাজটি করছেন সে কাজটি যদিও সৎ কাজের কথা বলছি নিষেধ করছি না অসৎ কাজ নিষেধ করছে সৎ কাজের কথা বলছি এখানে একটি বিষয় মনে রাখুন এখানেও রয়েছে ধোকাবাজির আশ্রয় কেউ বলছেন যে এইগুলো বিষয়ে উল্লেখ করার দরকার নাই আর কেউ বলছেন এইগুলোই উল্লেখ করবেন অধিকাংশ দায়ী অলসতা প্রদর্শন করেন সঠিক বিষয়টা মানুষের সামনে তুলে ধরতে এখানে হকপন্থী দায়ীরা কখনো অলসতা প্রদর্শন করেন না করবেনও না আমি দাওয়াত দিচ্ছি আমি ফজিলত খুঁজছি কিন্তু দেখুন সহি বুখারি চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলছেন এজা দাখাল আহাদুল মসজিদ ফালিয়ার কারাকাতাইন কবলা আইয়াজ লিসাব তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন যেন দুই রাকাত সালাত আদায় না করে না বসে অর্থাৎ দুই রাকাত সালাত আদায় করতেই হবে করেই বসতে হবে সহি মুসলিম প্রথম খণ্ডের দুইশো সপ্তশ পৃষ্ঠায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক খুদ্া দেওয়া অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন করে বসে গেছেন আল্লাহ জিজ্ঞেস করেন আসাল্লাইতা তুমি কি সালাদ পড়েছ সাহাবি বললেন যে না পড়েনি হাদিসটি সহি বুখারি সহ মুসলিম সহ অন্য অনেক গ্রন্থে বর্ণিত হয়েছে আল্লাহ বললেন হোম সল্লে রাকাতাইন দাঁড়াও তুমি দুই রাকাত সালাদ পড়ো মসজিদে প্রবেশ করে দুই রাখাত সালাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আমি দাওয়াত দান করছি সৎ কথা বলছি কিন্তু এই নির্দেশ মানুষের সামনে আমি পেশ করছি না কেন একটা একটা নির্দেশ আর একটি বিষয় হলো এখানে রয়েছে বিশাল ফজিলত ওই ফজিলতটা আমরা মানতে চাই না রসুল্লাহ সাল আলাইসাল্লাম বিলালকে বললেন বিলাল আমি আজকে রাত্রিতে স্বপ্নে দেখলাম শুধু আজ রাত্রি না আরও দেখেছি মা দাখালতুল জান্নাতা কত্ত ইল্লা সামিত খসখসাতাক আমামি আমি যখনই জান্নাতে প্রবেশ করেছি তখনই দেখেছি আমার সামনে দিয়ে তুমি হাঁটছ তোমার পায়ের শব্দ শুনতে পাচ্ছি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জান্নাতে যখনই প্রবেশ করেছেন মেরাজে গিয়ে প্রবেশ করেছেন জান্নাতে তিনি স্বপ্নে অনেকবার দেখেছেন জান্নাত তাই প্রতিবারই বেলালকে দেখেছেন জান্নাতে তার সামনে দিয়ে হাঁটতে এর কারণ জিজ্ঞেস করলে বেলাল যেন বললেন মা আজান্তু কত্তু ইল্লা সাল্লাই তু রাকাতাইন যখনই আমি আজান দিয়েছি তখনই দুই রাকাত ছালা আদায় করেছি এটা তাহিয়াতুল মসজিদ মসজিদে ঢুকে দুই রাকাত সালাদ আদায় করলে একটি নির্দেশ পালন করা হলো আর একটি হলো ফজিলত আমি পেয়ে গেলাম আমি নির্দেশে পালন করি না আমি ফজিলতটাও গ্রহণ করি না তাহলে ফজিলত গ্রহণ করা বলতে আমি কোন ফজিলতটা মানে চলি ফজিলতও মানিনি রাসুলের সোননাথটাকেও মানিনি যদিও এটা সৎ কাজ ভালো কাজ এই ধরনের আরও অনেক উদাহরণ পাওয়া যাবে সৎ কাজের কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু আমি সেটা মানি না হয়তোবা আমি যে দাওয়াতে নীতি পালন করছি আমার মৃত্যু অনুসরণীয় ব্যক্তি যে নীতি তৈরি করে দিয়ে গেছেন ওই নীতির মধ্যে এই হাদিসটি নেই অথবা যে মাঝাবের অনুসারে আমি ওই মাঝাবে এই হাদিসটি নেই আমি আমল করছি না তাই নাউজবিল্লাহ কোনো মুসলিম ব্যক্তির এটা উচিত নয় হাদিস বর্জন করে অন্য পথে চলা আমি কখন এটা বর্জন করতে পারি না দাওয়াতি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেখানে আমাকে দুইটি স্মরণ রাখতে হবে সালাত আদায়ের ক্ষেত্রে আর অনেক ফজিলত বর্ণ করা হয় বলা হয় কিন্তু আসল বিষয়টা আমরা মানতে চাই না এবং ভুরুক্ষেপ করি না রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলছেন মান কলা রদিত বিল্লাহ রব্বা অবিল ইসলামে দিনা অবি মুহাম্মদ নাবিয়া আবুদাউদ প্রথম খণ্ডের দুই শত নয় পৃষ্ঠা আল্লাহ রসুল বলেছেন কেউ যদি বলে এই দোয়াটি তাহলে ওয়াজাবাতলাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আকবর এই দোয়াটি আমি যে কোনো সময় পড়তে পারি অবশ্যই তিরমিজিতে সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পড়ার কথা যে হাদিসটি এসেছে এটা জয়ীফ কিন্তু এই হাদিসটি সহি আমি সকাল সন্ধ্যা হোক যে কোনো সময় সারা দিন সারা রাত যখন সময় উঠতে বসতে কথা বলতে আমি সবসময় বলবো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ওয়াজাবাতলাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই স্পষ্ট ফজিলত আমার সামনে থাকা সত্ত্বেও আমি সঠিকটা গ্রহণ করতে পারলাম না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই আলোচনায় বলতে চাইব দাওয়াতি কাজে সফলতা তখনই আসবে যখন আমি দুইটিই বলবো সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এই দুইটি পাশাপাশি রেখেই দাওয়াতি কাজ করব। আর এই দায়িত্ব একার না সবার উপরে যে যেখানেই থাকে না কেন সেখানে এই দাওয়াতটা আমরা দিয়ে যাব নাকুল আবিল হাক্কাই নামাকুন্না যেখানেই অবস্থান করি সেখানে হকটা বলবো আর এটাই হলো কল্যাণের পথ ইলাল খয়ের মরুন আবিল মারুফ ওয়ানহাউন আলিল মুনকার মানুষকে কল্যাণের দিকে ডাকবো সৎ কাজ নির্দেশ দিব অসৎ কাজ থেকে বাধা দান করব অসৎ কাজ থেকে বাধা দেওয়া কল্যাণ সৎ কাজের প্রতি নির্দেশ দেওয়াটাও কল্যাণ এটাকে খয়ের ইলাল খয়ের অর্থাৎ কল্যাণের দিকে ডাকা এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ এই নির্দেশ আমাকে পালন করতে হবে পরিবারকে পালন করতে হবে সমাজকে পালন করতে হবে সবারই উচিত যে যতটুকু আমরা কোরআন এবং সন্না সম্পর্কে জানি এই দায়িত্ব আমরা প্রত্যেকেই পালন করে যাব এই দায়িত্বকেও অবহেলা করব না পাশাপাশি রেখে আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদেরকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন পিস টিভি বাংলার মাধ্যমে জগৎবাসীকে এই আহ্বান আমরা দ্বার্থহীনভাবে পেশ করতে চাই আল্লাহ আমাদের এই আহ্বান কবুল করুন আমাদের পাপসম ক্ষমা করুন আমিন সুবাহানাক আল্লাহমা বেহামদিকা আশাহাদু আল্লাহ ইলাহিল্লান্তা আস্তাক ফিরকা অতুবেলিকা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু করছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করি ডক্টর শরীফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি